মানবতা সমাধান আলা রাজুলিন কামা মিনাল্লাইলে ওসল্লা ও আয়কাজা আহলাহু ওসল্লাত ফাইন আবাত ফা নাজাহা আলা ওয়াজহাল মা ইলা আখিরিল হাদিস রাহুল বুখারিয়া মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সল্লাহ আলি হাসাল্লাম আমরা ফাজাইলা আমলের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে রাতের সলাত রাতে সলাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় রাতে সলাত আদায় করে মানুষের পাপ মোচন হয় রাতে সলাত আদায় করলে আল্লাহ তালা এমন ব্যক্তিকে জান্নাত প্রদান করবেন এ মর্মে আল্লাহ তালা বলেন ফসজুতলাহু ওসবেহ লাইলান তাবিলা মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম আপনি নফল সলাৎ আদায় করুন এবং রাতের দীর্ঘ সময় ধরে তাসবি তাহালিল জিকি রাজকার করুন অত্র আয়াতে আল্লাহ তালা আমাদের নবীকে রাতে নফল সালাত আদায় করার জন্য আদেশ করেছেন আল্লাহ তালা আমাদের নবীকে বলেন আপনি রাতের দীর্ঘ সময় ধরে তাসবি তাহালিল জিকি রাজকার করুন এ মর্মে আবু হরাইরাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন রাতের যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে তিনি বলেন মায়াদুনি ফস্তাজিব আলাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়াস আলুনি ফাউতিয়াহু কে আমার কাছে কিছু চাই যে যা চাই আমি তাকে তা প্রদান করব। মায়াস্তাক ফেরুনি ফাগ ফেরালাহু কে আমার নিকটে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা প্রদান করব। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তালা প্রত্যেক রাতেই সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং রাতের শেষ অংশে মানুষকে দোয়া প্রার্থনা করার জন্য বলেন তিনি বলেন তোমরা আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে কিছু চাইলে আমি তা প্রদান করব। আমার কাছে ক্ষমা ভিক্ষে চাইলে আমি ক্ষমা করব। আনাস রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ইন্নফিল জান্নাতে লাঘোরাফা অবশ্যই জান্নাতে এমনও কতগুলি ঘর রয়েছে ইরাক খারিজহামিন বাতিনেহা অ বাতিনহামিন খারিজেহা যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় ঘরগুলি এত স্বচ্ছ এত পরিষ্কার এত উন্নত মানের হীরামণি মুক্তা মানিক্য দ্বারা তৈরি যার ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যায় এ কথার অর্থ এই নয় যে অন্য মানুষ এই ঘরে যারা বসবাস করে তাদের দেখতে পাবে যারা এই ঘরে বসবাস করে তারা বাইরে যারা অন্য কেউ আছে তাদের দেখতে পাবে বিষয়টি এমন নয় রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে জিজ্ঞাসা করা আল্লাহ রসুল এমন ঘর কোন ব্যক্তির জন্য হতে পারে আল্লাহর নবী উত্তরে বললেন মান আলান আল কালামা যে ব্যক্তি কথা নরম করল যার ভাষা নরম সেই ব্যক্তি এই জান্নাত লাভ করবে ও আতামত্ত আমা দোস্থ গরিব ফকির মিসকিনকে খাদ্য প্রদান করল ও আদামা শ্যামা নিয়মিত নফল শ্যাম পালন করলো অসল্লা বিল্লাইল অন্নাস নিয়াম রাতে সলাত আদায় করল যখন মানুষ ঘুমন্ত হাদিসটি এমাম তিরমিজি তার তিরমিজি গ্রন্থে বর্ণনা করেন নাসির উদ্দিন আলবানী রাহেমহল্লা হাদিসটিকে বিশুদ্ধ বলেন আমরা অত্র হাদিসে মানুষের জান্নাত লাভের চারটি বড় কাজ পেয়েছি তার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যারা নরম ভাষায় কথা বলে নরম ভাষায় কথা বলা জাতির জন্য একটি বড় পাওয়া তেমনভাবে জান্নাত লাভের একটি বড় মাধ্যম আল্লাহ নবী বলেছেন মানুতের রিফকা উতিয়াল খায়রা কুল্লহ যাকে নরমতা দেওয়া হয়েছে তাকে সব কল্যাণ দেওয়া হয়েছে যার কথা নরম যার আচরণ নরম সে ইহকালেও সফল ব্যক্তি পরকালেও সফল ব্যক্তি রসুল সাল্লি সাল্লাম একদা এ কারণে আয়েসারাজি আল্লাহ তালা আনহাকে বলেছিলেন আলাইকে বীর আয়েশা তুমি নর্মতা অবলম্বন করো তুমি কঠোরতা কর্কশতা থেকে বেঁচে থাকো নরমতা এমন একটি কাজ যা দ্বারা বিশেষ জান্নাত লাভ করা যায় নিয়মিত নফল শ্যাম পালন করা এমন একটি কাজ যা দ্বারা বিশেষ জান্নাত লাভ করা যায় রাতে সলাত আদায় করা এমন একটি কাজ যা দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায় যা দ্বারা বিশেষ জান্নাত লাভ করা যায় আবু হরাইরাজিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে উঠে কোরআন মাজিদ হতে দশটি আয়াত পড়ল আল্লাহ তালা তাকে গাফেল অলস ব্যক্তির অন্তর্ভুক্ত করবেন না তিনি বলেন রাতে কে উঠে যদি এক শতটি আয়াত পড়ে তাহলে আল্লাহ তালা তাকে রাত জেগে এবাদত করার নেকি দিবেন তিনি বলেন রাত উঠে কেউ যদি এক হাজার আয়াত পড়ে তাহলে তাকে অনেক অনেক নেকি প্রদান করা হবে প্রচুর পরিমাণে নেকি প্রদান করা হবে আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন মন কামামিনাল্লাইলে ওয়া আয় কাজা আহলাহু যে ব্যক্তি নিজে রাতে জাগলো এবং তার পরিবারকে জাগালো ফাঁস সল্লিয়ে রাখা তাইনে দুইজন মিলে রাতে দূরে কাত সলাত আদায় করল রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কোতেবা ফিজাকেরিন ও জাকেরাত এদের দুইজনকে রাতে তাসবি তাহলিলকারী ঝিকিরাজকারীদের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করা হবে যে কোনো সময়ে মানুষ রাতে উঠে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দূরে কাজ সলাত আদায় করতে পারে আবু হরাইরা রাজি বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মান কাম আমিনাল্লাহ যে ব্যক্তি রাতের কোনো অংশে ঘুম থেকে উঠল এবং নফল সলাত আদায় করল ওয়াই কাজাহালাহু তার পরিবারকে জাগালো অসল্লা তার স্ত্রী সলাত আদায় করলো ফানা ফানাজাহালা ওয়াজে আলমা তার স্ত্রীকে জাগানোর জন্য তার মুখের ওপরে পানি ছিটিয়ে দিল রাসুল সাল্লাহ আলি সাল্লাম পরের বাক্যে বলেন রাহেম আল্লাহ আলা ইমরাতিন ওই মহিলার প্রতি আল্লাহ তালা দয়া করেন ওই মহিলার প্রতি আল্লাহ তালা বিশেষ রহমত নাজেল করেন যে মহিলা কামাত মিনাল্লাইলে রাতে উঠে রাত জেগে সলাত আদায় করে এবং ওয়াই কাজাত জাউজাহা তার স্বামীকে ঘুম থেকে জাগায় অসল্লা স্বামীও সলাত আদায় করে ফাইন আবা যদি স্বামী রাতে জাগতে না চায় আল্লাহর নবী বলেন ফানাজাহাত আলা ওয়াজি আলমা সে তার মুখের উপরে পানি ছিটিয়ে দেয় অর্থাৎ তাকে রাতে ঘুম থেকে জাগানোর প্রাণপণে চেষ্টা করে যে কোনো মূল্যে যদি একজন স্বামী তার স্ত্রীকে জাগাতে চেষ্টা করে তার স্ত্রী তার স্বামীকে রাতে জাগাতে চেষ্টা করে পরস্পরে একজন আর একজনকে জাগিয়ে যদি তারা রাতে নফল সলাত আদায় করে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তাদের প্রতি আল্লাহ তালা দয়া করবেন রহমত করবেন আল্লাহ তালা এমন মানুষকে জান্নাতে দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী ওমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আলাইকুম বে কেয়ামিল্লাইল রাতে উঠে সলাত আদায় করা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের উচিত মানুষের উচিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে সলাত আদায় করা ফাইনাহ দাবুসলেহিনা কাবলাকুম এটা হচ্ছে তোমাদের পূর্বের পরহেজগার সৎ মানুষদের বৈশিষ্ট্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা পূর্বে দুনিয়া থেকে চলে গেছে তাদের একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল রাতে সলাত আদায় করা তারা রাতে সলাত আদায় করত একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আশা করি আপনারা অপেক্ষা করবেন বিরতির পরে আবারও আমরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা রাখব ইনশাল্লাহ আজিজ আসসালামু আলাইকুম চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যখন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হুকুম মানো হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আমরা আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ আপনাদেরকে যাজায় খায়ের প্রদান করুক আল্লাহ আমিন আমরা বলছিলাম রাতে উঠে যদি মানুষ সলাত আদায় করে তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় ওমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আলাইকুম বে কেয়ামিল্লাইল রাতে উঠে সলাত আদায় করা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের উচিত মানুষের উচিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে সলাত আদায় করা ফাইন্নাহ দাবুসলেহিনা কাবলাকুম এটা হচ্ছে তোমাদের পূর্বের পরহেজগার সৎ মানুষদের বৈশিষ্ট্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা পূর্বে দুনিয়া থেকে চলে গেছে তাদের একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল রাতে সলাত আদায় করা তারা রাতে সলাত আদায় করত একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফাইনহ কুরবাতুল্লাহ কুমিল্লা রব্বিকুম মানুষ রাতে সলাত আদায় করলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে তোমরা যদি রাতে সলাত আদায় করো তাহলে তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে রাতে সলাত আদায় করলে মানুষের পাপ মোচন হয় পাপ মিটে যায় অমানহাতনানিল ইসম মানুষ পাপ থেকে দূরে থাকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম অত্র হাদিসে রাতে এবাদতকারীর জন্য তিনটি গুণের কথা বলেছেন তিনি এক নম্বরে বলেন রাতে সলাত আদায় করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় দুই রাতে সলাত আদায় করলে মানুষের পাপ মিটে যায় তিন রাতে সলাত আদায় করলে মানুষ পাপ থেকে দূরে থাকে পাপ মানুষের কাছে যায় না মানুষ পাপের কাছে যায় না এরকম একটা পরিবেশ হয়ে যায় রাতে সলাত আদায় করলে ওবাদাবিনের সমেত রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগল এবং বলল আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই লাহুল মুলক ওলাহুল হামদ রাজত্ব তার প্রশংসা তার অহ আলা কুল্লে শাইন কাদির তিনি সর্বশক্তিমান সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহ ইল্লাল্লাহ আমরা তার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করি তিনি ব্যতীত কোনো মাবুদ নেই তারপরে বলল লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ প্রতিপালক কোনো উপায় নেই কোনো শক্তি নেই তোমার শক্তি শক্তি তোমার নিকটে একমাত্র উপায় রয়েছে বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি আমাদের নেই এ কথা বলার পরে বলল রব্বিক ফেরিলি প্রতিপালক আমাকে ক্ষমা করো শতবার যদি মানুষ এরকম বলতে পারে রব্বিক ফেরিলি প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো সুম্মা দা তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করলো হস্তু জীব আল্লাহু তার দোয়া কবুল করা হবে রাতে উঠে কেউ যদি এই দোয়া পড়ে তারপরে বলে রব্বিক ফিরিলি তারপরে সে যে দোয়া করবে সে দোয়াই তার গ্রহণ করা হবে যে কোনো দোয়াই করতে পারে বলতে পারে রব্বি ইন্নি জলন্ত নফসি ফাঁক ফেরিলি প্রতিপালক আমি নিজের প্রতি অত্যাচার করেছি তুমি আমাকে মাফ করো বলতে পারে আল্লাহমা ইন্নি আসআলুকাল হুদা ও তোকা ওয়াল আফাফা ওয়াল গেনা হে প্রতিপালক তোমার কাছে পরহেজ গাড়িতে চাই তোমার কাছে মুখাপেক্ষীহীন হওয়া চাই তোমার কাছে রুজি চাই যে কোনো দোয়া মানুষ রাতে উঠে এই দোয়ার পরে বলতে পারে অবশ্যই তার দোয়া কবুল করা হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম পরের বাক্যে বলেন সুমা তাওয়াজ্জা অতপর অজু করল অসল্লা এবং সলাত আদায় করলো কবেলাত সলাতহ তার সলাত কবুল করা হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র হাদিসে রাতে ঘুম থেকে উঠে সলা তাদের এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ জানছিলাম রাতে উঠে আমাদের করণীয় কি অবশ্য বোখারি মুসলিমের হাদিসে এটাও রয়েছে যে রাতে উঠে সুরা আল ইমরানের শেষ রুকু অথবা শেষ রুকু থেকে প্রথম পাঁচ আয়াত পড়তে পারে পাঁচ আয়াত পড়ার পরে এই দোয়া পড়ে সে যে কোনো প্রয়োজনীয় নিজের চাওয়া পাওয়া আল্লাহর নিকটে দাবি জানাতে পারে মহাজবিনে জাবাল রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে কোনো ব্যক্তি রাতে অজু করে ঘুমায় অজু অবস্থায় রাত অতিবাহিত করে ফায়াত আর মিনাল্লাইলে এরপরে রাতের কোনো অংশে সে ঘুম থেকে জাগে আল্লাহর নবী বলছেন ফায়াস আলুল্লাহ খায়রান ইয়েহু রাতের যে কোনো অংশে উঠে যদি মানুষ আল্লাহর নিকটে কিছু চায় যে যা চাইবে আল্লাহ তাকে তাই প্রদান করবেন যার যা প্রয়োজন রাত উঠে মানুষ সে তাই আল্লাহর নিকটে চাইতে পারে আবু হরাই আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অবশ্যই রাতে একটি সময় রয়েছে আব্দুল মুসলিম যে কোনো একজন মুসলিম বান্দা দাস দাসী সেই সময়ের অনুকূলে উঠে ফাইয়াস আলুল্লাহ খায়রান তারপর আল্লাহর নিকটে সে করলেন চাই ধনিয়াবি করলেন অথবা পরকালীন করলেন চাইতে পারে আল্লাহ তুমি আমাকে ইহকালে একটা বড় কিছু প্রদান করো চাইতে পারে আল্লাহ তুমি আমাকে জান্নাত প্রদান করো সে রাতে উঠে যা চাইবে আল্লাহ তাকে তাই প্রদান করবেন অবশ্য আমরা এর আগের বোখারি মুসলিমের হাদিস দ্বারা অবগত হয়েছি যে সেই সময়টুকু রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে হতে পারে আমরা আনুমানিক হিসাব করতে পারি রাত একটার পরে দুইটার পরে তিনটার পরে এরকম একটা সময় থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়ের মধ্যে যদি মানুষ আল্লাহ তালার কাছে রাতে কিছু চায় যে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই প্রদান করবেন আবু হরাই আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন্না শয়তান আলা রাসে আহাদেকুম নিশ্চয় শয়তান তোমাদের মাথার পিছন দিকে গিরেহ লাগাই সালাসা ও কাদ তিনটি গিরেহা নিশ্চয় শয়তান তোমরা যখন ঘুমিয়ে যাও যখন তোমরা ঘুমন্ত অবস্থায় থাকো তখন শয়তান তোমাদের মাথার পিছন দিকে তিনটে গিরা লাগায় চুলে প্রত্যেক গিরহার উপরে এভাবে হাতে থাবা মারে আর বলে আলাইকা লাইলুন তবিল রাত অনেক তুমি ঘুমাও রাত অনেক তুমি ঘুমাও রাত অনেক তুমি ঘুমাও এইভাবে শয়তান তাকে সারা রাত ঘুমানোর প্রাণপণে চেষ্টা করে আল্লাহর নবী বলেন ফাইনিস্তাই কাদা ফাজাকার আল্লাহ সে যদি রাতে ঘুম থেকে জেগে যায় আল্লাহকে স্মরণ করে বলে আলহামদুলিল্লাহিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ওইলাইহিন্ন সুর সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দান করেছিলেন আবার জীবিত করলেন সে আল্লাহর প্রশংসা মানুষ যদি ঘুম থেকে উঠে এই কথা বলতে পারে তাহলে ইনহাল্লাত ওকদা একটি গিরে খুলে যায় ওয়াইনতাওয়াজ্জা তারপরে সে যদি অজু করতে পারে আল্লাহর নবী বলছেন ইনহাল্লাত ওকদা তাহলে আর একটি গিরে খুলে যায় দ্বিতীয় স্তর হচ্ছে ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করলো অজু করলেই তার দ্বিতীয় গৃহাটা খুলে যায় আল্লাহ রসুল বলছেন ফাইন সল্লা এরপরে যদি ও সলা তাদায় করে ইন হাল্লাত ওকদা তাহলে আর একটি গৃহা খুলে যায় তখন সে সকাল করে খুব আনন্দের সাথে ফুর্তির সাথে যদি বিষয়টি এমন না হয় তাহলে সে সকাল করে একেবারে খাবি আর মনে হয় যেন কেমন কেমন লাগে তার মুখ দেখে অপবিত্র আত্মা নিয়ে অপবিত্র মুখ নিয়ে সে সকাল করে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অলস হয়ে অপবিত্র মুখ নিয়ে সকাল করে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলছিলাম মানুষ যদি রাতে ঘুম থেকে উঠে দূরে কাজ সলা তাদাই করে তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে ঘুম থেকে উঠে যদি এইসব দোয়াগুলি পড়ে বিনয়ের সাথে কান্নাকাটি করতে পারেন তিনি বলেন যে কোনো মানুষ যখন কোনো পাপ করে সুন্দর করে উজু করে তারপর সলাত আদায় করে তারপর আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা চায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা পাপই আমাদের পাপ আছে পাপ থাকায় স্বাভাবিক যে কোনো সময়ে ঘুম থেকে উঠে রাতে যদি চোখের পানি ঝরিয়ে আল্লাহর দরবারে বলতে পারি প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আস্তাক ফিরলা তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই তোমার কাছে ফিরে যেতে চাই এই বলে যদি কান্নাকাটি করে তাহলে সে মানুষ ক্ষমা পাবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আল্লাহর উপরে ভরসা রাখি আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের ঘুম থেকে উঠে এইভাবে ডাকার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়